বাংলা মানবতা সমাধান আল্লাহ আল্লাহ রব্বি আল্লাহ আল্লাহ রব্বি আল্লাহ محمد رسول الله محمد رسول الله أرجو رضاك يا السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد দূরদর্শনের সামনে পৃথিবীর বিভিন্ন অবস্থানে অবস্থানরত সুপ্রিয় দর্শক শ্রোতা যারা পিস টিভি বাংলার নিয়মিত আয়োজন শ্রবণের জন্য অপেক্ষমান তাদের আমরা জানাচ্ছি আন্তরিক সালাম ও শুভেচ্ছা সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা আমাদের নিয়মিত আয়োজন আকিদা এই বিষয়ের উপরে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি এর আলোকে আমরা রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লামের সন্না এর প্রতি আমাদের আকিদা বিশ্বাস কেমন হবে আমাদের কর্তব্য নির্ধারণী কেমন হবে সে বিষয়ে বেশ কতকগুলি পর্ব আপনাদের সামনে উপস্থাপন করেছি আজকেও যে পর্বটি আমরা উপহার দিতে যাচ্ছি সেটা হলো একটি ইসলামী রাষ্ট্র ব্যবস্থা যখন কায়েম হয়ে যাবে যেটা নবী করিম সাল্লাম করেছিলেন সেখানে স্বাধীনতার স্বরূপটা কেমন হবে মানুষ কি স্বাধীন হয়ে যা খুশি তাই করবে না এই স্বাধীনতা চরিতার্থ করার একটি বিশেষ কোনো মাপকাঠি থাকবে আসুন আমরা নবী করিম সাল আলী আসাল্লামের জীবন আদর্শ থেকে সেটা উপলব্ধি করব এবং এ পর্যায়ে আজকে যে প্রাজ্ঞ আলোচক মণ্ডলী আমাদের সামনে এই আলোচনা উপহার দান করবেন তাদের সঙ্গে আপনাদের সর্বপ্রথম পরিচয় করিয়ে দিই রয়েছেন শেখ আব্দুর রাজ্জাক ইউসুফ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এবং রয়েছেন শেখ আকরামুজ্জামান আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ আর উপস্থাপনায় আমি জাহাঙ্গীর আলম ইসলাহি সুপ্রিয় দর্শক শ্রোতা আসুন প্রথমেই যাচ্ছি শেখ আকরামুজ্জামানের কাছে আলহামদুলিল্লাহ ওসলাত আল্লাহ রসুলিল্লাহ আলা আলহি ওসাহবিহি ওমান ওয়ালা আল্লাহ তবরকতলা মুসলিম জাতিকে যে বিধান দিয়ে পাঠিয়েছেন সেই বিধান সম্পর্কে তিনি বলছেন তবরকাল ফুরকান আলা আবদিহি লিয়াকুন আলিল আলমিন বরকতময় সেই জাত পাক যিনি ফুরকান নাজিল করেছেন এবং এটা এই জন্য যে সারা বিশ্ববাসীর জন্য এটা হবে সতর্ককারী এই জন্য আমরা আগে আলোচনা করেছি ইসলামের স্বরাষ্ট্র এবং পররাষ্ট্র নীতি সম্পর্কে সেখানে একটা আমরা রসুল সাল আলী আসাল্লামের দাওয়াতি নীতি লক্ষ্য করেছি যে তিনি এই আল্লাহর ওয়াহি আল্লাহর বিধানকে সারা বিশ্বে ছড়িয়ে দেওয়ার জন্য আদিষ্ট হয়েছিলেন আল্লাহ তবরকতলার পক্ষ থেকে দায়িত্ব নিয়ে এসেছিলেন সেই হিসেবেই রসুল্লাহ সাল্লাহ সাল্লাম প্রথমত তার মাতৃভূমিতেই এই ক্যালেমার তৌহিদের দাওয়াত শুরু করেছিলেন সেখান থেকে তাকে বিতাড়িত করা হয়েছিল তা আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম এই মক্কাতে থাকতেই তিনি যখন দেখলেন যে মক্কাবাসীরা তারা এই দাওয়াতকে ভালোভাবে গ্রহণ করছে না নানান কারণে তখন রসুল্লা সাল্লাম কিন্তু মদিনা টার্গেট করলেন বরং মদিনার লোকরা কমলমতি কমল মনের তারা বরং রসুল্লা সাল আলি আসাল্লামের কথা শুনে দুর্বল হয়ে রসুল সাল্লামের সাথে তারা আকৃষ্ট হয়ে গ্রহণ করেছিল এবং এই পর্যায়ে বায়াতুল আকাবা হয়েছিল প্রথম আকাবার বায়াত এবং দ্বিতীয় আকাবার বায়াত এরপরে কিন্তু রসুল্লাহ সাল্লাহ আসাল্লামের মদিনায় হিজরত করার আগেই তার যে আদর্শ দাওয়াত তৌহিদের সেটা পৌঁছে গেল এবং আরও বিশেষভাবে রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লামের কাছে তারা আবেদন করেছিল যে আমাদেরকে শিক্ষা দেওয়ার ব্যবস্থা করুন তখন রসুল্লাহ সাল্লাম বিন ওমাইর রাজি আল্লাহনকে পাঠিয়েছিলেন তিনি কোরআন বাড়িতে বাড়িতে শিক্ষা দিয়ে মদিনায় বিপুল সংখ্যক মমিন মুসলিম তৈরি করেছিলেন এবং তারই ফলশ্রুতিতে আলহামদুলিল্লাহ মদিনা কিন্তু ইসলামের রাষ্ট্রে পরিণত হয়ে গেল ইসলামের রাজধানীতে পরিণত হয়ে গেল রাষ্ট্র জি জি প্রতিষ্ঠিত হয়ে আলহামদুলিল্লাহ এটাও কিন্তু কুফরের ভূমি ছিল শির্কের ভূমি ছিল জাহিলিয়াদের ভূমি এখানেও ছিল অথচ আল্লাহ তবরকতলা বিনা কোনো রক্ত ক্ষয়ে বিনা কোনো যুদ্ধে শুধু দাওয়াতের মাধ্যমে কোরআনের তালিম কোরআনের শিক্ষার প্রচার এবং প্রসারের মাধ্যমে এই মদিনায় কিন্তু ইসলামী রাষ্ট্রে পরিণত হয়ে গেল আপনার কাছে আবারও জি শেখ আব্দুল রাজাকুন ইউসুফ জি শুক্রিয়া আলহামদুলিল্লাহ ইসলামী রাষ্ট্রের স্বাধীনতার স্বরূপটা কেমন ছিল বা কেমন হবে মানুষটার কর্মে কতখানি স্বাধীন জি একটা দেশ যখন স্বাধীন হয়ে যাবে তখন তার কার্যক্রম কি হবে মানে স্বাধীনতার স্বরূপ আমি এখন এই দেশে স্বাধীন আমার দেশটা স্বাধীন আমার এখন কার্যবলী কি হবে তো আমরা এই হিসাবে প্রথমত ওই কথাটি পেশ করতে পারি যেখানে আল্লাহ তারা বললেন হু আল্লাদি আরসাল রাসুল্লাহ বিল হুদা উদ্দিন হক লিহেরাহু দিন কুল্লিহি আল্লাহ তালা আমাদের নবী মোহাম্মদ সাল্লা সাল্লামকে পাঠিয়েছেন এই জন্য যে তিনি ইসলামকে এই দিনকে সমস্ত দিনের উপরে কি করবেন জয়ী করবেন তাহলে একটা স্বাধীন রাষ্ট্রের কার্যক্রম হবে সর্বপ্রথম আল্লাহ তালার তহিদকে ওই ভূখণ্ডে প্রতিষ্ঠিত করা এইটাই হবে মূলত কার্যক্রম যারাই ওই দেশে দায়িত্বশীল থাকবেন তাদের সবাকেই এই পদক্ষেপ গ্রহণ করতে হবে এরপরে যেটা জরুরি কাজ হবে সেটা হচ্ছে যেই কথাটা রাসুল সাল্লাহ আলি সাল্লাম বললেন যে হাদিসে কুদ্সি সেটা হলো এই আল্লাহ তালা বলছেন ইয়া এবাদি ইন্নি হাররাম তো জুলমা আলাইয়া ওয়া জালতহু বাই বাইনাকুম হে আমার দাস দাসী মানুষ পৃথিবীর শুনে রাখো আমি নিজের প্রতি অত্যাচারকে হারাম করেছি আর আমি তোমাদের ওপরে অত্যাচারকে হারাম করেছি ফালা তাজালামো তোমরা পরস্পরে পরস্পরের প্রতি অত্যাচার করো না তাহলে একটা স্বাধীন দেশের স্বরূপ হবে যে প্রত্যেকের উপরে প্রত্যেকের অত্যাচার হারাম কেউ কারোর প্রতি কখনো কোনো অত্যাচারীমূলক পদক্ষেপ গ্রহণ করতে পাবে না একটা স্বাধীন দেশে কোনো অমুসলিম বসবাস করতে পারে কোনো জিম্মি টাকা দিয়ে বসবাস করতে পারে তাকে পূর্ণ ওই দেশে বসবাসের সুযোগ দিতে হবে এবং নিরাপদে থাকার সুযোগ দিতে হবে এ কারণেই রাসুল সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন মাই একতল মহাদান রায় হাতাল জান্না কেউ যদি চুক্তিপ্রাপ্ত ব্যক্তিকে হত্যা করে তাহলে সে জান্নাতের গন্ধই পাবে না একটা স্বাধীন দেশের স্বরূপ কি হতে পারে একটা স্বাধীন দেশের স্বরূপ হবে এমন যে যে কোনো মানুষ তার দেশে যদি এসে থাকতে চায় কিছু সময় অদাবদ্ধ হয়ে থাকে আর এই স্বাধীন দেশের কোন লোক যদি তার উপরে অত্যাচার করে বা তাকে হত্যা করে তা রসুল বলেছেন যে মুসলিম তাকে হত্যা করলো এই মুসলিম জান্নাতের গন্ধ পাবে না আসলে স্বাধীন দেশের স্বরূপ আমরা এই হাদিস বোখারি মুসলিম গ্রন্থের এই হাদিসটি যদি আসলে জাতির সামনে স্পষ্টভাবে পেশ করতে পারি জাতিকে বুঝাতে পারি তাহলে মানুষ বুঝতে পারবে যে একটা স্বাধীন দেশের স্বরূপ কি হতে পারে শেখ আপনাদের আলোচনার প্রেক্ষিতে আরেকটি কথা এখানে বোধগম্য হতে পারে বা এটা এখানে পয়েন্ট আউট হতে পারে সেটা হলো এই যে স্বাধীন দেশের যে স্বাধীনতার যে স্বরূপ এটা যে যথেচ্ছা যে যা খুশি করবে এমনটি নয় কখনো এখানে একটা মূল নীতি আল্লাহ সুবাহ নিজেই দিয়ে দিয়েছেন উল্লাহ ও উর রসুল বা উলিল আমরি মিনকুম তোমরা আল্লাহর আনুগত্য করবে আনুগত্য করবে এবং এই রাষ্ট্রের যিনি আমির বা খলিফা থাকবেন রাষ্ট্রনায়ক থাকবেন তারও আনুগত্য করবে সুতরাং আনুগত্যটা হবে সমস্ত কর্মনীতি নির্ধারিত হবে আল্লাহর বিধান মাফিক যে এটা স্বাধীন ভূখণ্ডের অস্তিত্ব কিভাবে হয় প্রথমত আমরা একটা ইসলামী রাষ্ট্র বা ইসলামী রাজধানী অনেকে বলেন পরবর্তীতে যে সমস্ত দেশ এর সাথে যুক্ত হলো সেই দৃষ্টিকোণ থেকে যখন স্বাধীন ভূখণ্ড হয়ে গেল তখন কি করণীয় রসুল্লাহ সাল আলহি আসাল্লাম তো তার আসার পূর্বে একটা করণীয় নির্ধারণ করলেন দায়ী নিয়োগ করলেন তিনি যখন স্বয়ং মদিনায় আসলেন সর্বপ্রথম মসজিদ নির্মাণ করেছে এই মসজিদ হলো ওই দেশের একটা ইসলামী রাষ্ট্রের বা রসুল সাল্লাম যে রাষ্ট্র কায়েম করেছে সেই রাষ্ট্রের রাজধানী এটা সেই রাষ্ট্রের হলো পার্লামেন্ট বলা যেতে পারে সেই মসজিদকে তিনি প্রথমে নির্মাণ করেছিলেন কোবা তিনি এসে জুমার সালাত পড়লেন এবং সেখানে মসজিদে কোবা নির্মাণ করলেন এবং প্রথম জুমা সেখানে পড়লেন এরপরে রসুল্লা সাল্লাম মসজিদে নবী নির্মাণ করলেন এবং আলহামদুলিল্লাহ মসজিদে মসজিদে নবী ঐতিহাসিক স্থাপত্য হিসেবে দাঁড়িয়ে আছে স্থাপত্য এবং সেখানেই আইন সংকলন আইন বিধান বিচার এবং শাসন তিনি সেখান থেকে পরিচালনা করেছেন সুপ্রিয় দর্শক মণ্ডলী আমরা বিরতির কেনারায় এসে উপস্থিত স্বল্প সময়ের জন্য ছোট্ট একটু বিরতি নিচ্ছি বিরতির পর আবারও আমরা আপনাদের সামনে এই ধারাবাহিকতা উপস্থাপন করব ইনশাআল্লাহ ততক্ষণ সাথেই থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ Saturdays provide. In Britain, we are facing one big problem that are you Muslim or British? The space to talk In India, back home, they ask, are you a Muslim first or Indian first? And we Muslims should know how to reply, how to turn the tables over. The place to knock. Why Trinity cannot be regarded in that sense? Father, Son and Holy Spirit. The opportunity to ask. But even if we agree that what the Christians say, that he was crucified, So if Jesus Christ, peace be upon him, died for three days, who controlled the world? That means even God died. The freedom to unmask. So there are various ways which we can prove the argument to be wrong. দেখুন ডক্টর জাকিরের সঙ্গে আলাপ করি প্রতি শনিবার রাত সাড়ে সাতটায় আপ সম্প্রচার সকাল সাড়ে নটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় মানবতার কল্যাণ সাধনের জন্যই মহান আল্লাহ ইসলামী শরিয়ার সকল বিধান প্রণয়ন করেছেন আপনি কি ইসলামী শরিয়ার মহান লক্ষ্য উদ্দেশ্য ও নীতিমালা সম্পর্কে অবহিত হতে চান কিভাবে ইসলামী শরিয়া মানবতার কল্যাণ সাধন নিশ্চিত করেছে তা কি আপনি জানতে চান তাহলে দেখুন ইসলামী শরিয়ার লক্ষ্য উদ্দেশ্য ও নীতিমালা শীর্ষক আমার আলোচনা পিস টিভি বাংলার পর্দায় জানুন জীবনের সঠিক উদ্দেশ্য বুঝুন ইসলামী সারিয়ার কার্যকর নির্দেশাবলী ইসলামী সারিয়ার মহান লক্ষ্য ও উদ্দেশ্য পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা বিরতিতে সঙ্গে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি আসুন যে আলোচনার ধারাবাহিকতায় আমরা ছিলাম একটি ইসলামী রাষ্ট্রে স্বাধীনতার স্বরূপটা কেমন হবে এ পর্যায়ে আমরা নবী জীবনের আদর্শ এবং সেই রসুল সাল্লাহ আলী আসাল্লাম কর্তৃক প্রতিষ্ঠিত রাষ্ট্রের অবস্থান এবং আদর্শ থেকে আমরা আলোচনা শুনছিলাম দৃষ্টান্তমূলক উপাখ্যান আমরা অনুধাবন করছিলাম আসুন আমরা আলোচনার ধারাবাহিকতায় ফিরে যাই শেখ আকরামুজ্জামান জি আলহামদুলিল্লাহ যেটা বলছিলাম যে ইসলামী রাষ্ট্রের বা ভূখণ্ডের স্বরূপ হলো রসুল সাল আলী আসাল্লামের সুন্না মাফিক সেখানে আগে মসজিদ নির্মাণ হবে আর এই মসজিদই হলো ইসলামী ভূখণ্ডের কেন্দ্রবিন্দু রাজ কারবার সব এখান থেকে পরিচালিত হবে রসুল সাল্লাম তাই করেছিলেন রাষ্ট্রীয় ব্যাপারে মুসলিম স্বার্থেও মুসলমানদের আইন বিধান বিচার ব্যবস্থা এই জায়গার থেকেই কিন্তু সব বের হতো এখান থেকে আল্লাহ রসুল সাল্লাহ আলহিহাস্লাম প্রচার করতেন একই সাথে এটা ছিল ইসলামী রাষ্ট্রের যাবতীয় নিয়ম কানুন শিক্ষার জায়গা আল্লাহর অবুদিয়াত আল্লাহর দাসত্ব এবাদত এবং রসুল সাল্লামের যে সমস্ত শিক্ষা দীক্ষা এখান থেকে নেওয়ার জায়গা আল্লাহ রসুল সাল্লাম নির্ধারণ করেছিলেন এটাই হবে আমাদের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আর এমনকি রসুল সাল্লাম যখন কোনো দেশ স্বাধীন করতেন অন্য যেগুলো যুদ্ধের মাধ্যমে হয়েছে সেখানেও প্রথম কাজটি করতেন মসজিদ নির্মাণ এবং ওই এলাকার লোকদের সাথে সুসম্পর্ক বজায় রাখা সে হোক না কেন বিধর্মী সে হোক না কেন মুনাফেক আমরা নির্বিশেষে সকলের সাথে সুসম্পর্ক গুরুত্বপূর্ণ কথা বলছিলেন আমরা স্বাধীন ইসলামী রাষ্ট্রের স্বরূপ হিসাবে প্রথমত একজন মুসলিম নেতা থাকবেন কোরআন হাদিসের অভিজ্ঞ পরামর্শদাতা থাকবেন যেটাকে আমরা মাজলিসের সুরা বলতে পারি কেননা আল্লাহ তালা সুরার কথা বলেছেন প্রথমত একজন একটা মুসলিম দেশের জন্য একটা করোনা হাদিসের প্রতি দক্ষ মুসলিম শাসক থাকবেন যার সব কিছুতেই ইসলাম প্রকাশ থাকবে এবং তার একটা মাজলিসের সুরা থাকবে সেই মাজলিসের সুরার মাধ্যমে তিনি ভালো মন্দর ব্যাপারে পরামর্শ নিয়ে কার্য পরিচালনা করবেন আর আরেকটা জরুরি কাজ থাকবে যেটা রাসুল সাল্লাহ সাল্লাম করতেন বিভিন্ন দেশে দায়ী পাঠাতেন সেখানে একটা দাওয়া বিভাগ থাকবে সেখানে বেশ কিছু লোক দায়ী হিসেবে থাকবে যারা ওই দেশের বিভিন্ন জেলায় এবং আরও বিভিন্ন দেশে দাওয়াত দিতে যাবে এটা হবে একটা বড় স্বরূপ তারপরে হবে যেই কথাটা রাসুল সাল্লাহ আলি সাল্লাম বিদায় হজের ভাষণে বললেন সেটা হচ্ছে যে জাহেলি যুগের যত নীতিমালা ছিল সব আমার পায়ের নিচে এই বাক্যটি থাকবে ওই স্বাধীন মুসলিম দেশে সর্বত্র বিরাজমান এরা বুঝেছে আল্লাহ সব জায়গায় বিরাজমান কথাটা এটা নয় আল্লাহ সপ্তম আকাশের উপরে আছেন তার ক্ষমতা সব জায়গায় আছে অতএব জাহেলিয়াতের নীতি যেন সারা দেশের কোনো জায়গায় না থাকে না থাকে সব জায়গা থেকে যেন জাহিল নীতি বিদায় নেই জাহিল নীতির একটা বড় দিক হচ্ছে সুদ লেনদেন মানে আর্থিক বিষয়ের একটা সুদ বিষয় অর্থাৎ আপনার কথার প্রেক্ষিতে এটা প্রতীয়মান হয় যে স্বাধীনতার দোহাই দেয় আমি স্বাধীন তাই বলে আমি একটা জাহিল নীতি আচরণ করব। জাহিল নীতি অবলম্বন করব। জাহিলি নীতি প্রতিপালন করব। জাহিলি নিয়মে খাওয়া দাওয়া ওঠা বসা চলাফেরা করব এটা চলবে যেটা চলবে স্বাধীন দেশ মানে কি ওই দেশের কোন অংশে আনুগত্য হবে আল্লাহ এবং তার রাসূল চালু করা যাবে না এই পর্যায়ে সার্বক্ষণিক ভাবে আনুগত্য হবে আল্লাহ এবং তার হ্যাঁ, রাসূল অবশ্যই একজন নেতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষেত্রে তো উনি মদিনায় আসলেন অটোমেটিক্যালি উনি নেতা হয়ে গেলেন নবুয়তের ভিত্তিতে এই নবুয়তের পদের উপরে তো কোনো পদ পৃথিবীতে হইতে পারে আজও নাই বিশ্বাস করাও যাবে পর্যন্ত হ্যাঁ। হবে না জি এই ক্ষেত্রে আমরা যেটা যে আমি যেটা বলতে যাচ্ছিলাম কিছু উনি সূত্রপাত করেছিলেন যে ইসলামী ভূখণ্ডের স্বাধীনতার যে স্বরূপ সেখানে অবশ্যই যদি ইসলামী থাকবে তাহলে জাহিলিয়াত থাকবে কেন জাহিলিয়াত তো উৎখাত করার পর ইসলামের অস্তিত্ব এসেছে ইসলামের স্বাধীনতা অর্থ হলো জাহিলিয়াত বিদরিত হবে তাই তো আমরা দেখি রসুল্লাহ সাল আলহ এ ধরনের কাজ কখনোই চলবে না তাই তো আমরা দেখছি রসুল্লাহ সাল আলী আসাল্লামকে উনি যখন মক্কা বিজয়ী করলেন মক্কা বিজয়ের পরে পরই যার কারণে যেসব মূর্তি দেবদেবীর কারণে তাকে মক্কা থেকে বিতাড়িত হইতে হয়েছিল আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম কিন্তু বিজয়ের পরেই এই মূর্তিগুলোকে ভেঙেছিলেন জি জি জি এবং কোরআনের আয়াত নাজিল হয়েছে যা আল হাক্কু এই হলো চূড়ান্ত রূপ ইসলামের বিজয়ের বা ইসলামী ভূখণ্ডের স্বাধীনতার এটাই হলো প্রতীক যে ওখানে আর রহিরুল্লাহর রাজ রাজত্ব আর নাই কাবা ঘরে এটা হলো সবচেয়ে বড় অন্যায় পৃথিবীর মধ্যে যত অন্যায় সেই সময় ছিল সবচেয়ে বড় অন্যায় হলো আল্লাহর এই পবিত্র গৃহে তিনশো ষাটটি মূর্তি তারা রেখেছিল এই অন্যায়কে আল্লাহ রসুল সাল্লাম উৎখাত করলেন তা আর আল্লাহ তো বড় কথা এই অবস্থানের প্রশংসা করলেন যা আল হাক্কু হক এসে গেছে ওয়াজাহাকাল বাতিল এবং বাতিল দূরীভূত হয়েছে ইন্নাল বাতিল আকানা জাহুকা নিশ্চয়ই বাতিল দূরীভূত হওয়ার যোগ্যই তো এটা হবে স্বরূপ যে ইসলামী ভূখণ্ড স্বাধীন হলো কি করে অবশ্যই স্বাধীন হতে হবে কুফুর থেকে শির থেকে দেবদেবী থেকে মূর্তি থেকে তাওহিদের দিকে হ্যাঁ আমরা এখন জি সম্মানিত দর্শক মন্ডলীর সামনে স্পষ্ট করে এভাবেই বলতে পারি যে যেই দেশে রাস্তাঘাটে মোড়ে মোড়ে মূর্তি থাকে অফিস আদালতে মূর্তি থাকে বিশ্ববিদ্যালয়ের সামনে বা কোনো পার্কে কোনো জায়গাতে মূর্তি থাকে যে দেশে নির্দ্বিধায় কবর পূজা হয় যে দেশে একটা অমুসলিমদের নিয়ম নীতি পালন করা হয় আগুনের শিকার পালন করা ভক্তি প্রদর্শন করা হয় আগুনকে পূজা করা হয় ওই দেশকে একটা মুসলিম দেশ স্বাধীন দেশ স্বাধীন দেশ বলা যায় না তাহলে তারা এখনো অন্যদের নিয়ম নীতি পালন করে কুফরির অধীনে কুফরির অধীনে আছে তারা তারা স্বাধীনতা তারা অধীনে আছে তারা মূর্তি পূজকদের অধীনে আছে তারা এখনো স্বাধীন হতে পারেনি আর তারা যদি এটাকেই স্বাধীনতা বলে তাহলে এটা হবে ব্যক্তির অজ্ঞতা মানে স্বাধীনতাই বুঝতে পারেনি স্বাধীনতা কাকে বলে আর মুসলিম স্বাধীনতা তো তার মানে ও বুঝেই না যে ইসলামী স্বাধীনতা কি মুসলিম মুসলমানদের স্বাধীনতা নয় এটা কাফেরদের স্বাধীনতা কাফেরদের স্বাধীনতা তারপরও আরেকটা বিষয় হলো আমরা যেটা বলেছি যে ইসলামী ভূখণ্ডের অখণ্ডতা অক্ষুণ্ণতা এটাও কিন্তু ইসলামের একটা কি বলে রাষ্ট্রীয় নীতিমালা রাষ্ট্রীয় দৃষ্টিকোণ এবং এটা নিয়ম অথচ আমরা এক মুসলমান থেকে আর এক মুসলমান স্বাধীন হয়ে এটা কীভাবে স্বাধীন হইতে পারে এটা কখনো স্বাধীনতা নয় তবে স্বাধীনতা বললেও মুসলমানের স্বাধীনতা নয় এটা অমুসলিমের স্বাধীনতা আর একটা কথা বলতে পারি যেই সব দেশগুলিতে নির্বাচন পদ্ধতিতে মানে দলীয় নেতা আছে সে দেশগুলি স্বাধীন নয় কেননা তারা এক দল আর দল থেকে নিরাপদে নয় যে কোনো সময়ে এক দল আর দলকে পরাস্ত করার তারা ভোটাররাও নিরাপদে নাই এবং একদল যে কোনো মূল্যে অপদস্থ অপমান করার হত্যা করার চেষ্টা করছে কথার দ্বারা সুলি ফাঁসি দেওয়ার চেষ্টা করছে একটা মুসলিম দেশে দলীয় নীতি আছে দলীয় নীতির ভিত্তিতে একজন মুসলমান ২০ বছর ৩০ বছর থেকে জেলখানাতে আছে ও নিজেই জানে না যে আমি জেলে কেন আছি কেন এরকম একটা দেশকে বলবে যে ইসলামী একটা স্বাধীন দেশ একটা মুসলিম দেশ এটা হয় না এটা একটা অজ্ঞতার পরিচয় বা ইসলামকে না জানার একটা পরিচয় বা না জানার একটা বক্তব্য জানে না তাদেরই এটা একটা বক্তব্য আমি স্বাধীন হলাম কিন্তু অপসংস্কৃতির বেড়ি আমার গলায় পরানো রয়েছে তো আমি তো মূলত স্বাধীন যে জন্য স্বাধীনতার কথা বলছে যে সেই জিনিসটাই তো পাওয়া যাচ্ছে না শান্তি শৃঙ্খলা নিরাপত্তা অধিকার কত কি গীত গাইতেছে অথচ এগুলো একটাও নাই আর থাকার দাবিটাই হলো মিথ্যা যদি বলে যে আছে এই জন্য তো আমাদের দেশে এখনো বলে যাচ্ছে যে আমরা স্বাধীন হই নাই এটা তো আমাদের আসরের কথা না কথা না আমাদের প্রত্যেকটা জনগণই বলতেছে আমরা স্বাধীন কোন রাষ্ট্রের স্বাধীনতার স্বরূপটা দাঁড় করানো হবে সত্যের ফাউন্ডেশনের উপরে আদর্শে রাসূলের নীতি আদর্শের উপরে যদি গড়ে না উঠে সেই স্বাধীনতা সেই স্বাধীনতা কখনোই মুসলমানদের স্বাধীনতা না মুসলমানের জন্য কল্যাণ হবে না এবং সেটা টিকতেও পারে না পারে না মানে জাহেলিয়াতের নীতিতেই যদি স্বাধীনতা আসে বা মানুষ যদি জাহিলি নীতিতেই থাকে তাহলে তো ওই দেশের মানুষরা নিরাপদে থাকবে না স্বাধীনভাবে কোনো কাজ করতে পারবে এখন মানুষ যদি নিজেই নিরাপদে না থাকে ও রাতে চলতে পারে না ও রাতের নিরাপদে ঘুমাতে পারে না তার অর্থ নিরাপদে নয় কখন যে তার অর্থ ধ্বংস হয়ে যাবে তার মান ইজ্জত নিরাপদে নয় তাহলে কখনো এ দেশকে একটা স্বাধীন মুসলিম দেশ বলা যায় না সুপ্রিয় দর্শক শ্রোতা আমাদের সম্মানিত আলোচক মণ্ডলী ইসলামী রাষ্ট্রের স্বাধীনতার স্বরূপ কি নবী করিম সাল্লামের আদর্শ এ ব্যাপারে আমাদের কি দিক নির্দেশনা দান করেছে সে মর্মে কথা বলছিলেন আসলে দেখিন তো এই আলোকে আমরা ভূপৃষ্ঠে কয়টা দেশ বা কয়টা গোষ্ঠী বা কয়টা ভূখণ্ড স্বাধীন হিসাবে আত্মপ্রতিষ্ঠা লাভ করেছে এই স্বীকৃতি দিতে পারব আসুন স্বাধীন আমি আমার যে কোনো কর্মে এটা সঠিক নয় পবিত্র কোরআন এবং সন্ন্যার আনুগত্যে আমি থাকব অবিচল এবং অটল এটাই আমার মৌলিক স্বাধীনতা রাসুল করিম সাল্লাহ আসসালামের আদর্শকে নিবিড়ভাবে আমি করব বিশ্বাস সুসংহত আকিদা সেদিকে আমি পোষণ করব এবং সেটা বাস্তবায়নের জন্য আমি আমার সার্বিক জীবনে প্রচেষ্টা চালাবো এটাই তো ছিল একজন মোমেন হিসাবে আমার দায়িত্ব কিন্তু আজকে সেই দায়িত্ব থেকে আমরা কত পিছনে পড়ে গেছি মহান আল্লাহ আমাদেরকে সেই দায়িত্ব কর্তব্য এবং নীতি নৈতিকতা অর্জন করার তৌফিক দান করুন আমিন সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ الله الله يا ربي يا الله الله يا ربي يا الله محمد رسول الله محمد رسول الله أرجو رضاك يا الله أنت الرحيم يا الله هبني عطاك يا الله أنت الكريم منك العطاء يا الله أنت العظيم يا الله فيك الرجاء তো সকলেই চায় মহান আল্লাহ প্রেম ও পবিত্র জীবন অর্জন করতে কিভাবে তা সম্ভব কিভাবে তা সম্ভব একমাত্র মোহাম্মদ রসোল্লাহ সাল আলী ওয়াসাল্লামের অনুসরণ এবং অনুকরণের মাধ্যমে আমরা মহান আল্লাহর প্রেম ও পবিত্র জীবন পেতে পারি জীবনের সকল ক্ষেত্রে রসোল্লাহ সাল আলী ওয়াসাল্লামের সন্ন্যতে উদ্ভাসিত পথ পদ্ধতি জানতে তাই দেখুন হিস বাংলার নিয়মিত অনুষ্ঠান দর্শুসন্না সমগ্র জীবনকে সফল ও সুন্দর করার জন্য প্রয়োজন সোনাতের বাস্তবায়ন দেখুন সন্না প্রতি মঙ্গলবার রাত সাড়ে আটটায় বা পুনঃ সম্প্রচার সকাল সাতটায় বাংলাদেশে পিস টিভি বাংলায়